আব্দুর রহমান ইবনু আবুল আইলা রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন কাব ইবনু উজরা রদিল্লাহ তাল্লাহ আমার সঙ্গে দেখা করে বললেন আমি কি আপনাকে এমন একটি হাদিয়া দেব না যা আমি নবী সাল্লাহ আলাই সাল্লাম হতে শুনেছি আমি বললাম হ্যাঁ আপনি আমাকে সে হাদিয়া দিন তিনি বললেন আমরা রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর কিভাবে দরুদ পাঠ করতে হয় কেননা আল্লাহ তো কেবল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কিভাবে আপনার উপর সালাম করব তিনি বললেন তোমরা এভাবে বলো অর্থাৎ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেরূপ আপনি ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত অত্যন্ত মর্যাদার অধিকারী হে আল্লাহ মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর বংশধরদের উপর তেমনি বরকত দান করুন যেমনি বরকত আপনি দান করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলাহিসাল্লাম এর বংশধরদের উপর নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত অতি মর্যাদার অধিকারী